নয়তো তোমার একারে দেশ নয়তো আমার একা এ দেশ তোমার বাবার হলে দেশ আমার দাদা এ দেশ তোমার আমার নয়তো কারো একা এ দেশ তোমার বাবার হলে দেশ আমার দাদা এদেশ তোমার আমার নয়তো কারো বেকার এদেশ তোমার আমার নয়তো কারো বেকার এদেশ তোমার বাবার হলে এদেশ আমার দাদার এদেশ তোমার আমার নয়তো কারো বেকার এদেশ তোমার আমার নয়তো কারো বেকার রক্ত ঝরেছে দেশের তরে লাখো লাখো জনতার লাখো লাখো জনতার শকুনের থাবা যেন না থামায় দেশের উন্নয়ন হায়নার হাতে যেন না ভাঙে মানচিত্রের বন্ধন শকুনের থাবা যেন না থামায় দেশের উন্নয়ন হায়নার হাতে যেন না ভাঙে মানচিত্রের বন্ধন ক্ষমতা লোভীর হাতে যেন দেশ ভেঙে না পড়ে তাই তো তোমায় লড়তে হবে দেশ রক্ষার তরে হে জাগো জাগো জাগো জাগো জাগো জাগো জাগো বন্ধু এবার এ দেশ তোমার আমার নয়তো কারো একার এদেশ তোমার আমার নয়তো কারো একার এদেশ তোমার বাবার হলে দেশ আমার দাদার এদেশ তোমার বাবার হলে দেশ আমার দাদার রাজপথ লাল লাল চোপ বিত্র করতে মাটি কেন মেনে নেবে এই দেশে ভিনদেশীদের ঘাটি রাজপথ লাল লাল চোপ বিত্র করতে মাটি কেন মেনে নেবে এই দেশে ভিনদেশীদের ঘাটি নকল বন্ধু সাজে যদি কেহ দেশ দখলের তরে যুদ্ধ আবার করতে হবে দেশ রক্ষার তরে হে জাগো জাগো জাগো জাগো জাগো জাগো জাগো বন্ধু এবার এদেশ তোমার আমার নয়তো কারো একার এদেশ তোমার আমার নয়তো কারো একার এদেশ তোমার বাবার হলে দেশ আমার দাদার এদেশ তোমার বাবার হলে দেশ আমার দাদা সম্পদ দেশ হতে যারা বিদেশ করে পাচার ঘাতক দালাল লুটেরা ওরা ভিনদেশিরা জাকার সম্পদ দেশ হতে যারা বিদেশ করে পাচার ঘাতক দালাল লুটেরা ওরা ভিনদেশিরা জাকার ওদের স্বার্থে সোনার দেশে সন্ত্রাসী যায় ভরে যুদ্ধ আবার করতে হবে দেশ রক্ষার তরে হে জাগো জাগো জাগো জাগো জাগো জাগো জাগো বন্ধু এবার এদেশ তোমার আমার নয়তো কারো একার এদেশ তোমার আমার নয়তো কারো একার রক্ত ঝরেছে দেশের তরে লাখো লাখো জনতার লাখো লাখো জনতার নয়তো তোমার একার দেশ নয়তো আমার একার এদেশ তোমার বাবার হলে এদেশ আমার দাদার এদেশ তোমার আমার নয়তো কারো একার এদেশ তোমার আমার নয়তো কারো একার এদেশ তোমার বাবার হলে এদেশ আমার দাদার এদেশ তোমার বাবার হলে এদেশ আমার দাদার এদেশ তোমার বাবার হলে এদেশ আমার দাদার এদেশ তোমার বাবার হলে এদেশ আমার দাদার